بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين আপনার কাছে জিজ্ঞেস করে গনিমতের হুকুম বলে দিন গনিমতের মাল হল আল্লাহর এবং রসুলের অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও আর আল্লাহ এবং তার রসুলের হুকুম মান্য করো যদি ইমানদার হয়ে থাকো إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা স্বীয় পারোয়ার দিগারের প্রতি ভরসা পোষণ করে তাদের জন্য রয়েছে স্বীয় দিগারের নিকট মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক রুজি যেমন করে তোমাকে তোমার পরোয়ারদিগার ঘর থেকে বের করেছেন ন্যায় ও সৎ কাজের জন্য অথচ ইমানদারদের একটি দল তাতে সম্মত ছিল না يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون তারা তোমার সাথে বিবাদ করছিল সত্য ও ন্যায় বিষয়ে তা প্রকাশিত হবার পর তারা যেন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে দেখতে দেখতে وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين আর যখন আল্লাহ দুটি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করেছিলেন যে সেটি তোমাদের হস্তগত হবে আর তোমরা কামনা করেছিলে যাতে কোনো রকম কণ্টক নেই তাই তোমাদের ভাগে আসুক অথচ আল্লাহ চাইতেন সত্যকে স্বীয় কালামের মাধ্যমে সত্যে পরিণত করতে এবং কাফিরদের মূল কর্তন করে দিতে যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন যদিও পাপীরা অসন্তুষ্ট হয় إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় পরওয়ার দিগারের নিকট তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জুরি দান করলেন যে আমি তোমাদেরকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেস্তার মাধ্যমে وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم আর আল্লাহ তো শুধু সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মন আশ্বস্ত হতে পারে আর সাহায্য আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতে পারে না নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তির অধিকারী হিকমতওয়ালা إذ يغشيكم النعاس أمنة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 তাদেরকে কাটো জোড়ায় জোড়ায় ذلك يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ এবং তার রসুলের সেজন্য এই নির্দেশ বস্তুত যে লোক আল্লাহ ও রসুলের অবাধ্য হয় নিঃসন্দেহে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর আপাতত বর্তমানে শাস্তি তোমরা আস্বাদন করে নাও এবং জেনে রাখো যে কাফিরদের জন্য রয়েছে দোজখের আজাব يا أيها الذين متحرفا لقتال أو متحيزا إلى فئة أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير হে ইমানদারগণ তোমরা যখন কাফিরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাৎ পসরণ করবে না আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাৎ পসরণ করবে অবশ্য সে লড়াইয়ের কৌশল পরিবর্তন কল্পে কিংবা যে নিজ সৈন্যদের নিকট আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সাথে নিয়ে প্রত্যাবর্তন করবে আর তার ঠিকানা হল জাহান্নাম বস্তুত সেটা হল নিকৃষ্ট অবস্থান সুতরাং তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم আর তুমি মাটির মুষ্টি নিক্ষেপ করনি যখন তা নিক্ষেপ করেছিলে বরং তা নিক্ষেপ করেছিলেন আল্লাহ স্বয়ং যেন ইমানদারদের প্রতি ইসান করতে পারেন যথার্থভাবে নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী পরিজ্ঞাত এটা তো গেল আর জেনে রাখো আল্লাহ নস্বাত করে দেবেন কাফিরদের সমস্ত কলাকৌশল কৌশল تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين তোমরা যদি মীমাংসা কামনা করো তাহলে তোমাদের নিকট মীমাংসা পৌঁছে গেছে আর যদি তোমরা প্রত্যাবর্তন করো তবে তা তোমাদের জন্য উত্তম এবং তোমরা যদি তাই করো তবে আমিও তেমনি করব বস্তুত তোমাদের কোন কাজে আসবে না তোমাদের দলবল তা যত বেশি হোক জেনে রেখো আল্লাহ রয়েছেন ইমানদারদের সাথে ইয়া ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون হে ইমানদারগণ আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তা থেকে বিমুখ হইও না আর তাদের অন্তর্ভুক্ত হইও না যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে না নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে সমস্ত প্রাণীর তুলনায় তারাই মুখ ও বধির যারা উপলব্ধি করে না ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا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 أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم হে ইমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাকো তবে তিনি তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন এবং তোমাদের থেকে তোমাদের পাপকে সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আর কাফিররা যখন প্রতারণা করত আপনাকে বন্দী অথবা হত্যা করার উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেওয়ার জন্য তখন তারা যেমন চক্রান্ত করত তেমনি আল্লাহ কৌশল করতেন বস্তুত আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين আর কেউ যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তবে বলে আমরা শুনেছি ইচ্ছা করলে আমরাও এমন বলতে পারি এ তো পূর্ববর্তী ইতিকথা ছাড়া আর কিছুই নয় তাছাড়া তারা যখন বলতে আরম্ভ করে যে ইয়া আল্লাহ এই যদি তোমার পক্ষ থেকে আগত সত্য দিন হয়ে থাকে তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্থর বর্ষণ করো কিংবা আমাদের উপর বেদনাদায়ক আজাব নাজিল করো ওমা كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون অথচ আল্লাহ কখনই তাদের উপর আজাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ কখনো তাদের উপর আজাব দেবেন না وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا আর তাদের মধ্যে এমন কি বিষয় রয়েছে যার ফলে আল্লাহ তাদের উপর আজাব দান করবেন না অথচ তারা মসজিদে হারামে যেতে বাধা দান করে অথচ তাদের সে অধিকার নেই এর অধিকার তো তাদেরই রয়েছে যারা পরহেজগার কিন্তু তাদের অধিকাংশই সে বিষয়ে অবহিত নয় وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون আর কাবার নিকট তাদের নামাজ বলতে শীষ দেয়া আর তালে বাজানো ছাড়া অন্য কিছুই ছিল না অতএব এবার নিজেদের কৃত কুফরির আজাবের স্বাদ গ্রহণ করো عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون নিঃসন্দেহে যেসব লোক কাফির তারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ যাতে করে বাধা দান করতে পারে আল্লাহর পথে বস্তুত এখন তারা আরো ব্যয় করবে তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে আর যারা কাফির তাদেরকে দোজখের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعضه على بعض فيركمه جميعا فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون যাতে পৃথক করে দেন আল্লাহ অপবিত্র নাপাককে পবিত্র পাক থেকে আর যাতে একটির পর একটিকে স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন এবং পরে দোজখে নিক্ষেপ করেন এরাই হল ক্ষতিগ্রস্ত قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين তুমি বলে দাও কাফিরদেরকে যে তারা যদি বিরত হয়ে যায় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা হয়ে যাবে পক্ষান্তরে আবারও যদি তাই করে তবে পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير আর তাদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায় এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায় তারপর যদি তারা বিরত হয়ে যায় তবে আল্লাহ তাদের কার্যকলাপ লক্ষ্য করেন وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير আর তারা যদি না মানে তবে জেনে রাখো আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير আর এ কথা জেনে রাখো যে কোন বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গণিমত হিসেবে পাও তার এক পঞ্চমাংশ হল আল্লাহর জন্য রসুলের জন্য তার নিকট আত্মীয় স্বজনের জন্য এবং এতিম অসহায় ও মুসাফিরদের জন্য যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফয়সালার দিনে যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনা দল আর আল্লাহ সবকিছুর উপরই ক্ষমতাশীল